শোনো নারীর দো শোনো মায়ের দরে আর বিয়ের পরে শ্বশুর বাড়ি আপন ঠিকানা নিজের বাড়ির মতো নিজের ঘরের মতো সংসারটাও বোন তুমি কিন্তু না শ্বশুর আর শাশুড়ির সেবা যত্ন করো না শ্বশুর আর শাশুড়ির সেবা যত্ন করো না কালে বো কালে বো কালে বো শাশুড়ি রে আম্মাজি কয় এই কালে বউ শাশুড়ি রে আমি কয়না এই কালে বউ শাশুড়ি রে আমি কয়না নতুন বধু মানে ঘরে লক্ষ্মীর রূপে লক্ষ্মী অলক্ষ্মী হল বিষাক্ত সাপে নতুন বধু মানে ঘরে লক্ষ্মীর রূপে লক্ষ্মী অলক্ষ্মী হল বিষাক্ত সাপে সংসারের কর্ম কিছুই করে না সংসারের কর্ম কিছুই করে না রে কালে বো কালে বো হ্যাঁ কালে বো শাশুড়ি রে আমি কয় এই কালে বো শাশুড়ি রে আমি কয় এই কালে বো শাশুড়ি রে আমি কয় শ্বশুর শাশুড়ির সেবায় অনেক মহান কাজ এই কালের বধু কেন পাই গোতা লাজ শ্বশুর শাশুড়ির সেবায় অনেক মহান কাজ এই কালের বধু কেন পাই গোতা লাজ দিব্যানিশি রূপ চর্চায় ব্যস্ত বধুয়া দিব্যানিশি রূপ চর্চায় ব্যস্ত বধুয়ার কালে বৌ কালে বৌ কালে বউ শাশুড়ি রে এই কালে বউ শাশুড়ি রে এই কালে বউ শাশুড়ি রে বধুর জীবন ফুটন্ত হয় স্বামীর পরশে অনেক স্বামী বউয়ের কথায় উঠে আর বসে বধুর জীবন ফুটন্ত হয় স্বামীর পরশে অনেক স্বামী বউয়ের কথায় উঠে আর বসে এই যোগে বউ স্বামীদেরকে কে আর করে না এই যোগে বউ স্বামীদেরকে কে আর করে না কালে বউ কালে বউ কালে বউ শাশুড়ি রে আম্মাজি কয়না এই কালে বউ শাশুড়ি রে আম্মাজি কয়না এই কালে বউ শাশুড়ি রে আম্মাজি কয়না এই কালে বউ শাশুড়ি রে আম্মাজি কয় না